আদায় করছি আজকের এই জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন দিল খুলে তার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বায় আমাদের আলোচনার বিষয় হল ইসলাম আল্লাহ মহান রব্বুল আলমিনের মনোনীত যে দিন এ দিনকে প্রচার করার গুরুত্ব ইসলাম মহান রব্বুল আলমিনের মনোনীত দিন এটা সবার জন্য তিনি যাদেরকে সৃষ্টি করেছেন সবার জন্যই দিন হিসেবে ইসলামকে তিনি মনোনীত করেছেন ইসলামকে তিনি পছন্দ করেছেন আজকে যদি আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় পেশ করি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের দিন কি বা ইসলাম এটা কাদের দিন তখন আমরা উত্তর দিই ইসলাম হলো আমাদের দিন আর যদি কোনো বিধর্মীকে প্রশ্ন করা হয় কোনো অমুসলিমকে যদি প্রশ্ন করা হয় তোমাদের দিন কি মানে তোমাদের ধর্ম কি তখন তারা বলে যে আমরা হিন্দু ধর্মের অথবা আমরা খ্রিস্টান ধর্মের তারা বলে যে আমরা ভিন্ন ধর্মের নাম তারা বলে আমরাও বলি যে না তারা তো ইসলাম ধর্মের না তারা ইসলাম ধর্মের না কিন্তু মহান রব্বুল আলমিন তিনি পুরাণে গরিমে সকল মানব গোষ্ঠীকে ইসলামের দিকে আহ্বান করছেন আর এই দাওয়াত পেশ করছেন যে তোমাদের সকলের জন্য ইসলামকে আমি দিন হিসেবে মনোনীত করেছি নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম থেকে শুরু কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই এই দিনের অন্তর্ভুক্ত সমস্ত যুগের সমস্ত অঞ্চলের মানুষ এদের সকলের জন্যই আল্লাহর মনোনীত দিন হল ইসলাম এজন্য আল্লাহ কোরআনে করিমের মাঝে তিনি কিন্তু ইয়াহান নাস বলতেছেন ইয়াহান নাস আল্লাহ নাস হে সকল মানুষ সব অঞ্চলের মানুষ সব বর্ণের মানুষ সব ভাষার মানুষ একদম সর্বযুগের মানুষদেরকে তিনি বলতেছেন ইয়া তোমরা তোমাদের রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ইয়া ইউহান নাসের মাঝে পৃথিবীর সমস্ত মানুষ ইয়া ইউহান নাসের অন্তর্ভুক্ত আর আল্লাহ সবাইকেই বলতেছেন ও আবুদু রব্বাকুম এটা বলেন না যে ইয়া ইউহাল্লাদিন আমানু ও আবুদু রব্বাকুম ইমানদারেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো বা হে মুসলিমরা তোমরা তোমাদের রবের এবাদত করো অর্থাৎ যারা মুসলিম হইছো তোমরা রবের এবাদত করো এটা না সবাইকে বলতেছে তো ইসলাম ধর্মটা সবার জন্য এই ধর্মের দাওয়াতটা এটা সকলের জন্য ইসলামের দোয়ারটা সকলের জন্য খোলা আর ইসলামের দাওয়াতটাও এটা সবার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত এবং ইসলামটা আল্লাহর মনোনীত পৃথিবীর সকল মানুষের জন্য ধর্ম হল ইসলাম এখন প্রশ্ন হল যে এই পৃথিবীতে আজকে প্রায় সাতশো সাড়ে সাতশো কোটি মানুষ আছে তারা কি সবাই এক আল্লাহর এবাদত করতেছে আল্লাহ তো এই সাড়ে সাতশো কোটি মানুষ যাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে তার এবাদতের জন্যই সৃষ্টি করেছেন এখন এই সাড়ে সাতশো কোটি মানুষকে আল্লাহর এবাদত করতেছে আল্লাহর দাসত্ব করে করে না তারপর আরেকটা প্রশ্ন আছে এই সাড়ে সাতশো কোটি মানুষের সবাই কি জানে যে তাদেরকে আসলে এক আল্লাহর এবাদত করতে হবে তাহলেই মুক্তি এক আল্লাহর এবাদত তারা যদি পরিত্যাগ করে তারা যদি এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো এবাদত বন্দিগি করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এটা কি পৃথিবীর সকল প্রাপ্তবয়স্ক মানুষ জানে কি মনে হয় সবাই জানে সবাই তো জানে না তো যারা জানে না তাদেরকে জানাবার গুরু দায়িত্বটা কাদের মানে যারা জানে না এদেরকে তো জানতে হবে ঠিক না যারা জানে না এদেরকে জানতে হবে তো তাহলে এদেরকে জানাবে এটার দায়িত্বশীল আছে না এই গুরু দায়িত্বটা কাদের যারা জানে এটা জানাবার দায়িত্বটা কাদের যারা জানে তাদের দায়িত্ব হলো জানা একটা বিষয় গেল দুটো আরেকটা বিষয় দেখেন আজকে যদি প্রশ্ন করা হয় মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম কাদের নবী আমরা উত্তর দিব আমাদের নবী হম আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয় পেশ করি আমরা বলবো মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম আমাদের নবী কোন মুসলিমকে যদি প্রশ্ন করা হয় মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম কাদের নবী তারা বলবে মুসলমানদের নবী কোন খ্রিস্টানকে যদি প্রশ্ন করা হয় মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম কাদের নবী তারা আনসার করবে এটা মুসলমানদের নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম খ্রিস্টান হিন্দু এদের নবী না তো নবী কাদের মুসলমানদের তাহলে আল্লাহ কি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে শুধু মুসলমানদের জন্য পাঠাইছেন না সবার জন্য পাঠাইছেন কোরআন তো এটা বলতেছে এখানেও সেই সকল মানুষ একদম সব বর্ণের সব ভাষার সব অঞ্চলের সর্বযুগের মানুষেরা তোমরা শুনে রাখো ইন্নি রসুল্লাহি ইলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রসুল আমি সবার জন্য এখন এই পৃথিবীতে যারা আছে এখন সাড়ে সাতশো কোটি মানুষ এদের সবার জন্য আল্লাহর মনোনীত রসুল আল্লাহর প্রেরিত পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এখন প্রশ্ন হল পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষ কি তাকে মানতেছে রসুল হিসেবে এরপরের কথা যে উনি যে সবার জন্য রসুল এটা কি সবাই জানে হুম জানে সবাই সবাই জানে না তো এরা যারা জানে না তাদেরকে জানানোর গুরু দায়িত্বটা কাদের যারা জানে আরেকটা প্রশ্ন দেখেন আজকে যদি মানে আমাদেরকে প্রশ্ন করা হয় তোমাদের কিতাব কি আমরা বলবো আমাদের কিতাব হল কোরআন হিন্দুদেরকে প্রশ্ন করা হলে তোমাদের কিতাব কি তারা বলবে কি গীতা রামায়ণ খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের কিতাব কি বলবে কি বাইবেল ইঞ্জিল কোরআন এটা কাদের কিতাব মুসলমানদের কোরআন তো সবার কিতাব আল্লাহ তো কোরআন নাজিলের পরে পৃথিবীর সর্বযুগের সকল মানুষের জন্য কোরআনটাকে একমাত্র কিতাব হিসেবে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ কোরআনটাকেই সাব্যস্ত করেছেন বাকি সব কোরআন নাজিলের পর এটা রহিত হয়ে গেছে এখন কোরআন নাজিলের পর কেউ যদি তৌরাত মানে এ কথা ভুল কারণ তৌরাত যুগে তৌরাত মানাটা ওয়াজিব ছিল এবং তৌরাতের মাঝে মহান রব্বুল আলমিনের তৌরাতের প্রতি ইমান পোষণকারী ইঞ্জিল যুগে ইঞ্জিলের প্রতি ইমান পোষণকারী ব্যক্তিদের কাছ থেকে নেওয়া অঙ্গীকার ছিল শেষ তবির আগমন ঘটবে সর্বশেষ কিতাব তার মাধ্যমে পৃথিবীবাসীর কাছে আসবে তখন সে কিতাবকে গ্রহণ করতে হবে পরিষ্কার কথা ছিল এখন কোরআন আসার পর কোরআন সবার কিতাব আল্লাহ বলতেছেন কোরআনটা সবার কিতাব এটা কে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন শাহরু রমজান মাস এ মাসে কোরআনকে নাজিল করা হয়েছে কোরআনটা হলো জীবনযাপনের ব্যবস্থাপত্র একটি হেদায়তি গ্রন্থ লিন্নাস সকল মানুষের জন্য সকল মানুষের জন্য কোরআন পৃথিবীর সকল মানুষের মুক্তির জন্য সফলতার জন্য কোরআনের দেয়া জীবন ব্যবস্থা এটাকে মেনে নিতে হবে কোরআনকে সবাই মানে না সবাই কি জানে যে কোরআনটাই মানতে হবে কোরআনটা যে জীবন যাপনের একটা ব্যবস্থা পত্র আল্লাহ যে আসলে কোরআনের মাধ্যমে আমাদেরকে যে জীবন দিয়েছেন এই জীবনকে পরিচালনার জন্য আমাদের যে ব্যবস্থাপত্র এটা যে আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন এটা কি সবাই জানে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআনটা হলো কেউ যদি মারা যায় তখন হলো কোরআনের দরকার তখন তার জন্য কোরআন পড়তে হবে তখন কোরআন পড়ে তার জন্য খতম দিতে হবে অথচ কোরআনটা আল্লাহ বলতেছেন মানকানা হাইয়ান মানকানা হাইয়ান যে যাদের এখনো জীবন আছে কোরআন হলো তাদের জন্য সতর্কবাণী কোরআন হলো তাদের জন্য জীবন যাপনের এক গ্রন্থ যেই গ্রন্থকে গ্রহণ করার দ্বারা তার জীবন সফল হয়ে যাবে এখন এত লম্বা হায়াত কোরআন পড়ার সুযোগ সে নিল না তাকে কেউ কোরআন শোনালো না এখন তার মৃত্যুর পরে তার কোরআন শরীফ শোনায় লাভ কি এই তিনটা কথা বললাম ইসলাম এ ধর্মটা সকলের জন্য মুক্তির সকলের মুক্তির জন্য ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের মাধ্যমে মানুষের দুনিয়া এবং আখেরাতের মুক্তি নেই মুক্তি একটা পথেই আর সেই পথটা কি ইসলাম একটা পথেই মুক্তি পৃথিবী সকল মানুষের মুক্তির জন্য রুট হলো একটা যে রুডের মাধ্যমে মঞ্জিল পর্যন্ত পৌঁছা যাবে এরকম পথ একটাই পথ এরকম রাহবারও একজন যে রাহবারের পিছনে মুক্তি আসবে এরকম রাহবার একজনই এই রাহবারকে ছেড়ে আর অন্য কোন রাহবারকে গ্রহণ করার দ্বারা মুক্তি আসবে না হারগিজ বমঞ্জিল নখা আদরসি গুমাসুদ কে দুম্বালে রাইনা রব যে রাহবারের পিছনে চলে না সে হারিয়ে যায় কইতেছে গুমা সুদ সে ব্যক্তি হারিয়ে যাবে কে দুম্বালে রাইনা রব পিছনে চলে না যে পথ চিনে তার পিছনে চলতে হবে তো তার আপনি সামনে চলে যান আল্লাহ কোরআনে বলতেছেন না তো কাক দিব সামনে যেও না পিছনে থাকো আমল গুলোকে আমলগুলোকে নষ্ট করো না পিছনে থাকো সামনে যেও না কোরআনটা সকল মানুষের জন্য আল্লাহ তালার মনোনীত গ্রন্থ মনোনীত কিতাব মনোনীত দিন সকল মানুষের জন্য কোরআনটা আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই আল্লাহ আমরা যারা কোরআন পড়ি আমরা যারা কোরআন মানি সবাই তো আর কোরআন মানতেছে না সবাই কোরআনকে বিশ্বাস করছে না আমরা যারা কোরআনকে বিশ্বাস করি আমরা যারা কোরআনকে মানি আমরা যখন কোরআন পড়ব কোরআন আমাদেরকে আরেকটা কথা বলবে সেই কথাটা হল কুন্তুম খাইরা উম্মাহ উখরিজাত লিন্নাস কুন্তুম খাইরা উম্মাহ উখরিজাত লিন্নাস কুন্তুম খাইরা উম্মাহ আল্লাহ বলতেছেন তোমরা খাইরে উম্মত উখরিজাত লিন্নাস লিন্নাস ওই যে আবার সকল মানুষের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে সকল মানুষের জিম্মাদারি যাদের কাছে অর্পণ করা হয়েছে উখরিজাত লিন্নাস এই আয়াতের মাঝে মহান রব্বুল আলমিন পূর্ণ পৃথিবীর মানুষদেরকে দুইটা ভাগ করে ফেলেছেন যে পূর্ণ পৃথিবীর মানুষ দুইটা ভাগে বিভক্ত একটা ভাগ হলো খাইরে উম্মা একটা ভাগে হলো ওই সমস্ত ব্যক্তি আল্লাহ যাদেরকে খাইরে উম্মাদ হিসেবে মনোনীত করছেন আর আরেকটা ভাগ হল লিন্নাস সকল মানুষ সকল মানুষের মাঝে একটা ভাগকে আলাদা করতেছে বিশেষ করতেছে তোমরা যারা কোরআনকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে তোমাদের দিন হিসেবে আমার প্রেরিত পয়গম্বর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তোমাদের রাহবার হিসেবে তোমাদের নবী হিসেবে তোমরা যারা গ্রহণ করে নিয়েছ উখরিজাত লিন্নাস এই পৃথিবীর বাকি মানুষদের জিম্মাদারি তোমাদের উপর অর্পণ করা হল একদিকে পৃথিবীর ছয়শো কোটি মানুষ অন্যদিকে এক থেকে দেড়শো কোটি মানুষ তোমরা এই দেড়শো কোটি মানুষ বাকি ছয়শো কোটি মানুষের পিছনে মেহনত করবে তাদেরকে সবক পড়াবে তাদের শিক্ষকতা করবে তোমরা দেড়শো কোটি মানুষ শিক্ষক মোয়াল্লিম আর বাকি ছয়শো কোটি মানুষ শিক্ষার্থী তোমরা এই দেড়শো কোটি মানুষের আহ্বার তোমরা আমির বাকি ছয়শো কোটি মানুষ তোমাদের মামুর তোমরা এই দেড়শো কোটি মানুষ পথ প্রদর্শক তোমরা পথ দেখাবে বাকি ছয়শো কোটি মানুষ তোমাদের দেখানো পথে চলবে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের এই দেড়শো কোটি মানুষের গুণ হল দেড়শো কোটি মানুষের তিনটা গুণ থাকতে হবে কয়টা গুণ কয়টা গুণ কোরআন যারা পড়বে তাদের মাঝে কয়টা গুণ আসবে তিনটা গুণ আসবে تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله এক নাম্বার গুণ হল আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা কার প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আল্লাহর প্রতি সীমাহীন আস্থা আল্লাহকে একমাত্র প্রভু মালিক নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মনে করে নিজেকে তার বান্দা মনে করতে হবে যে আমি আল্লাহর বান্দা নিজেকে আল্লাহর খলিফা মনে করতে হবে যে জমিন পৃথিবী আল্লাহর আমি সেই আল্লাহর খলিফা ইন্নি জাইলুন ফিল আরজি খলিফা যে জমিনে আমি আমার খলিফা তৈরি করব। সেই সে মানুষ হিসেবে নিজেকে এই জমিনের খলিফা মনে করবে আল্লাহর প্রতিনিধি মনে করবে আমি মালিক না আমি পৃথিবীর মালিক না আমি কি প্রতিনিধি ক্ষণিকের জন্য এসেছি ক্ষণিকটা সময় আমাকে দায়িত্ব পালন করতে হবে তারপর এই পৃথিবী থেকে আমি চলে যাব আমার দায়িত্ব যদি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি তাহলে মালিকের কাছে আমার মর্যাদা বাড়বে দায়িত্ব পালনে যদি শিথিলতা হয় মালিকের সামনে কিভাবে দাঁড়াবো সে ফিকিরটা তার মাঝে কাজ করবে মালিকের সামনে যেতে হবে তো মালিকের সামনে দাঁড়াতে হবে না মালিকের সামনে দাঁড়াতে হবে এই অনুভূতি তার মাঝে কাজ করবে এক দ্বিতীয় গুণ তার মাঝে যেটা থাকবে চাল্লার পৃথিবী এটাকে ইনসাফের সাথে পরিচালনার ক্ষেত্রে জিম্মাদারি পালন করবে আমর বিল মারুফ করবে সে তার সমাজকে তার পরিবারকে তার অধীরস্থদেরকে সততার পথে সত্যের পথে ন্যায় এবং ইনসাফের দিকে আহ্বান করবে তৃতীয় অতানহাউনা আনিল মুনকার সে অন্যায় কাজে বাধা প্রদান করবে যে না এখানে অন্যায় করা যাবে না এটা জুলুম এটা বেইনসাফি এটা বেহায়াপনা এটা অশ্লীলতা এটা করা যাবে না এখানে অশ্লীলতা বেহায়াপনা করা যাবে না তার একটা শক্তি কাজ করবে তার কারো প্রভাবে সে প্রভাবিত হবে না কারো ভয়ে সে ভীত হবে না বরং সত্যকে বলার ক্ষেত্রে সত্যকে প্রকাশ করার ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা কোন শক্তির সে পড়ুয়া করবে না কারণ সে তো কোন শক্তিতে বিশ্বাসী না সে তো আল্লাহ বিশ্বাসী আল্লাহকে সে বিশ্বাস করে আর নিজেকে আল্লাহর এক প্রতিনিধি মনে করে সে জিম্মাদারি পালন করে কুন্তুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله দেখেন আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ইমান বিল্লাহ এটাই হলো ইসলাম ইমান বিল্লার দাওয়াত মানে ইসলামের দাওয়াত আমর বিল মারুফের দাওয়াত ইসলামের দাওয়াত নেহি আনিল মুনকারের দাওয়াত ইসলামের দাওয়াত সে ইসলামটাকে প্রচার ইসলামটাকে প্রতিষ্ঠার মেহনত সে করবে মানুষের মাঝে ওখলিজেত নাস পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিন প্রত্যেকটা অঞ্চল প্রত্যেক বর্ণের মানুষদের কাছে আল্লাহর দিন প্রচার আল্লাহর দিন প্রতিষ্ঠা কিভাবে করা যায় এ ফিকির এ ফিকিরের জন্য তাকে তৈরি করা হয়েছে এটা হলো জিম্মাদারি যারা খাইরে উম্মাত হবে তাদের জিম্মাদারি হল লিন্নাত বাকি সকল মানুষদের পিছনে পরিশ্রম করা সকলের পিছনে মেহনত করা এই জিম্মাদারিটা কেমন জিম্মাদারি এই জিম্মাদারিটা ফরজ জিম্মাদারি না সুন্নত জিম্মাদারি না নফল জিম্মাদারি কেমন জিম্মাদারি এই জিম্মাদারিটা অনেক ক্ষেত্রে ফরজে আইন জিম্মাদারি অনেক ক্ষেত্রে ফরজে ক্যাফায়া জিম্মাদারি কিছু কিছু ক্ষেত্রে এই জিম্মাদারি পালন করা ফরজে আইন আর কিছু কিছু ক্ষেত্রে এই জিম্মাদারি পালন করাটা ফরজে ক্যাফায়া ফরজে ক্যাফায়া এমন ফরজকে বলা হয় যা সবার উপর ফরজ ফরজি কেফায়া এমন ফরজকে বলা হয় যা সবার উপরেই ফরজ তবে সবার পক্ষ থেকে কিছু মানুষ যদি আদায় করে ফেলে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় সবার উপরেই ফরজ তবে কিছু মানুষ যদি এই ফরজটাকে আদায় করে তাহলে বাকি সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায় যেমন যদি আপনার আপনারা দৃষ্টান্ত দেখতে চান তাহলে জানাজান নামাজ এটা ফরজে কেফায়া এলাকায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে তার জানাজার নামাজ এ নামাজের মাঝে শরিক হওয়া পূর্ণ এলাকাবাসী সকলের জন্য এটা ফরজে ফায়া এলাকার প্রত্যেকটা মুমিন মুসলমান তাদের উপরে জানাজার নামাজে আশা ফরজে কেফায়া হয়ে যায় তবে সকলের পক্ষ থেকে কিছু ব্যক্তি যখন এই জানাজার নামাজের মাঝে শরিক হয় এবং এ ফরজ ফরজে কেফায় এ নামাজকে যখন আদায় করে মরহুম মৃত ব্যক্তি তার দাফন কাফন জানাজা ইত্যাদির মাঝে কিছু মানুষ যখন অংশগ্রহণ করে সবাই সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায় কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয় এবং সবার ফরজ ত্যাগ করার গুনাহ হয় একটা ফরজকে ছেড়ে দেওয়ার গুনাহ হয় সবার গুনাহ হয় তখন যেমন মনে করেন একটা জানাজার নামাজ এই নামাজ থেকে আদায় করার জন্য কমপক্ষে চারজন ব্যক্তি দরকার একজন ইমাম তিনজন মুসল্লি জানাজার পরে দাফন কাফনের মাঝেও হুম তার লাশটাকে বহনের জন্য চারজন ব্যক্তি তো দরকার লাশটাকে কবরের মাঝে নামাবার জন্য অন্তত চারজন ব্যক্তি দরকার দুইজন উপরে থাকবে দুইজন নিচে থাকবে তো কমপক্ষে চারজন ব্যক্তি দরকার তাহলে চারজন ব্যক্তি যদি শরিক হয়ে এ কাজটাকে আঞ্জাম দেয় তাহলে সবাই এ কাজের মাঝে কি হলো এ কাজকে আঞ্জাম দেওয়ার যে ফরজ ছিল সবার উপর সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল কিন্তু চারজন ব্যক্তিও যদি আদায় না করে তাহলে সবাই কি হবে গোনাহগার হবে মহল্লার সবাই গোনাহগার হবে তখন তখন এ ফরজ জিম্মাদারিটা প্রতিবেশী মহল্লার লোকদের উপর ফরজ হয়ে যাবে আপনি এই মহল্লায় কেউ নাই এ ফরজ আদায় করার তখন প্রতিবেশী মহল্লার এদের উপর এটা কি হবে ফরজ হবে তারা যদি আদায় না করে তারাও গুণাহার হবে আমরা বলতেছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের দোয়ার পর্যন্ত ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দেয়া কোরআনের দাওয়াতটাকে পৌঁছে দেয়া রিসালাতের দাওয়াতটাকে পৌঁছে দেয়া এই দাওয়াতটা পৌঁছে দেয়া এটাও একটা ফরজ জিম্মাদারি ফরজে কেফায়া জিম্মাদারি আমরা যেটা আমাদের এই মহল্লার কথা চিন্তা করি আমাদের এই মহল্লায় আমরা যারা মুসলিম মুসলমান জনসাধারণ আছি আমাদের উপর প্রথমত এটা ফরজ জিম্মাদারি সবার উপর ফরজ যে আমাদের মহল্লার মাঝে যে সমস্ত অমুসলিম আছে তাদের পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া এটা আমাদের উপর ফরজে ক্যাফায় জিম্মাদারি আমাদের মাঝে যদি অন্তত পক্ষে একটা জামাত আমাদের পক্ষ থেকে একটা জামাত সবার উপর ফরজ যেহেতু কিছু মানুষ সংখ্যায় তারা কমপক্ষে অন্তত চারজন হোক তারা যদি এই ফরজ জিম্মাদারি পালন করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু এরকম চারজন ব্যক্তিও যদি এই জিম্মাদারি পালন না করে তাহলে পূর্ণ এলাকাবাসী গুণাহার হবে এবং একটা ফরজকে ছেড়ে দেওয়ার গুণা পূর্ণ এলাকাবাসীর উপর বর্তাবে এখন প্রশ্ন যে এই দাওয়াতের ফরজে কেফায়া এই যে জিম্মাদারি এটা কি আমাদের দ্বারা আদায় হচ্ছে এটা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কি এ দিনের দাওয়াতের এই ফর্জি কেফায়ার যে জিম্মাদারি এটাকে আমরা আদায় করছি বা আমাদের পক্ষ থেকে কিছু ভাই তারা কি এ ফর্জি কেফায়া আদায় করেছে না একটা ফরজকে ছেড়ে দেওয়ার জন্য আমরা সবাই গুণাহগার হচ্ছি বিষয়টা বুঝতে হবে দাওয়াতটা শুধুই উলামাদের জিম্মাদারি না এই দাওয়াতটা সকল মুসলমানের জিম্মাদারি আপনি একজন ব্যবসায়ী হন অথবা আপনি একজন চাকুরিজীবী হন আপনি একজন দিনমজুর হন অথবা আপনি একজন ডাক্তার হন অথবা ইঞ্জিনিয়ার হন যে ইসলাম মহান রব্বুল আলমিনের মনোনীত দিন এই দিনকে আপনি পেয়েছেন এই দিনকে গ্রহণ করার সাথে পূর্ণ পৃথিবীর সকল মানুষদের মুক্তি এবং সফলতা এটা আপনি জেনেছেন আপনার উপর এই জিম্মাদারি চলে আসে যে আপনি এদিনকে প্রচার করবেন দিনের দাওয়াতটা পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দিবেন প্রত্যেকটা অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেয়া এটা মানবতার দাবি আমরা জানি যে প্রতিটি অমুসলিম মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নামী এটা তো কোরআন আমাদেরকে এই সত্য জানাইছে আমরা যারা কোরআনকে সত্য মনে করি এটা তো কোরআনের সুস্পষ্ট কথা যে প্রত্যেকটা অমুসলিম মৃত্যুর পর চিরস্থায়ী জাহান না এই কথাই তো কোনো সন্দেহ নাই ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন যারা আহলি কিতাব মুশরিক যারা কুফুরিকে গ্রহণ করে নিয়েছে যারা ইসলামকে অস্বীকার করেছে আল্লাহর মনোনীত দিন ইসলামকে যারা গ্রহণ করে নাই যারা ইসলামকে বাদ দিয়ে ভিন্ন দিনকে যারা গ্রহণ করেছে আল্লাহ বলতেছেন কিছুতেই কখনো তা গ্রহণ করা হবে না মিনাল খাসিরিন আর আখেরাত পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে ইন্নাল্লাযীনা যারা কুপুরিকে গ্রহণ করেছে তাদের ঠিকানা জাহান্নাম খালিদিনা ফিহা আর সেই জাহান্নামটা চিরদিনের জাহান্নাম চিরদিনের জাহান্নাম দুনিয়ার একটা বিপদ ক্ষণস্থায়ী বিপদ দুনিয়ার আগুন এটা ক্ষণস্থায়ী আগুন ভাই আজকে আপনার প্রতিবেশীর ঘরটা এ ঘরে যদি আগুন লাগে আপনার মহল্লায় আজকে যদি আগুন লাগে তখন একজন মুসলিম হিসেবে মানবতা কি হবে একজন মানুষ হিসেবে মনুষ্যত্ব কি হবে আগুনটাকে নিভানোর জন্য অগ্রসর হওয়া এটা প্রথম এবং প্রধান দায়িত্ব হবে আমার কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভানোর জন্য তৎপর হওয়া দুনিয়ার আগুন আজকে যদি ঘরটা পুড়ে যায় কালকে এখানে নতুন ঘর হবে এটা সম্ভব আজকে আগুনে যদি কোটি টাকা পুড়ে যায় কালকে সে আবার কোটি টাকার মালিক হবে এটা সম্ভব আজকে আগুনে যদি শরীরটা পুড়ে যায় এখানে আবার নতুন চামড়া হবে সম্ভব সম্ভব না কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে যারা আল্লাহর প্রেরিত পয়গম্বরকে অস্বীকার করে যারা তাদের জীবনকে গড়ে তুলবে তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব না তারা জান্নাতে যাবে না এরা ক্ষতিগ্রস্ত এ মানুষগুলো প্রতি মুহূর্ত ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে কঠিন বিপদের দিকে তারা অগ্রসর হচ্ছে সামনে কঠিন বিপদ ইসলামকে গ্রহণ না করে কোরআনের বিরুদ্ধাচারণ করে রসুলের বিরুদ্ধাচারণ করে তারা এমন এক আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছে যে আগুন থেকে কোনোদিন তারা বের হতে পারবে না সে আমারই বন্ধু একসাথে চলি আমারই কলিগ একসাথে অফিস করি তার দোকান থেকে আমি সদাই করি তার সাথে হৃদ্যতার সম্পর্ক রাখি পাড়া প্রতিবেশী একসাথে সকালে দেখা হয় একসাথে বিকালবেলা আড্ডা হয় তার প্রয়োজনে আমি এগিয়ে আসি আমার প্রয়োজনে সে এগিয়ে আসে এটা কেমন এটা কেমন ইনসাফ এটা কেমন মানবতা তার সাথে আমার এই পাঁচ সাত দশ বছরের বন্ধুত্ব কিন্তু ভাইটিকে আমি বললাম না তুমি যে রাস্তায় চলছো এই রাস্তাটা ভুল তুমি তো জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছ এই কথাটা কোনোদিন আমি তাকে বললাম না এটা ইনসাফ এটা মানবতা এই প্রত্যেকটা অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া এটা মানবতা এটা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সবচেয়ে বড় সুন্নত এটা নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের এমন এক সুন্নত যে সুন্নতকে আদায় করার কারণে তাকে তার মাতৃভূমি ছেড়ে দিতে হয়েছে কিন্তু তিনি তার জিম্মাদারি পালন থেকে পিস্পা হননি তার মানে জীবনের সবচাইতে বড় আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেকটা মানুষকে ইসলামের ছায়া তুলে নিয়ে আসা এটা তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল সবচেয়ে বড় স্বপ্ন ছিল প্রত্যেকটা মানুষের প্রতি তার ভালোবাসা ছিল চূড়ান্ত ভালোবাসা আর সেই ভালোবাসার বহির প্রকাশ এভাবে হয়েছে যে তিনি তার দুয়ারে পথে তার বাড়িতে প্রকাশ্যে গোপনে এই মুক্তির ইসলামের দাওয়াত নিয়ে এই মুক্তি নাজাতের গ্রন্থ কোরআন নিয়ে তিনি তাদের দ্বারে বারবার তিনি তাদের স্মরণাপন্ন হয়েছেন বারবার তাদের স্মরণাপন্ন হয়েছে আমাদের কাজ তাদের পর্যন্ত দাওয়াত পৌঁছে দেয়া দাওয়াত গ্রহণ করা আর না করা এটা তো তাদের এখতিয়ার দাওয়াত পৌঁছানোটা এটা আমাদের জিম্মাদারি আল্লাহ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে বলতেছেন কুল আপনি বলেন হাজি আলা রতিন আনা ওমানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন হাদিহি সাবিলি এটা আমার পেশা হাদিহি সাবিলি এটা আমার পথ হাবিহি সাবিলি এটা আমার কাজ আদউ ইলাল্লাহ আমি আল্লাহর দিকে আহ্বান করি আলা রতিন বুঝে শুনে আমি বুঝতে পেরেছি এক আল্লাহকে মানা ছাড়া মুক্তির কোনো পথ নেই এক কোরআনকে গ্রহণ করা ছাড়া মুক্তির আর কোনো জীবন ব্যবস্থা নেই আমি বুঝতে পারছি আনা অমানিত্যা বা আনি এবং তিনি বলেছেন আমি এবং আমার যারা অনুসারী আমার যারা প্রেমিক আমার যারা মুহিব এই হলো তাদের কাজ এ কাজ সমস্ত উন্মতি মুসলিমার কাজ এ কাজ সবচেয়ে বড় সুন্নত কাজ হলো এটা কুন্তুম খাইরা উম্মা আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাদ যখন ইসলামের দাওয়াত তোমরা প্রচার করবে যখন ইসলামকে প্রতিষ্ঠার জিম্মাদারি তোমরা পালন করবে এর সাথেই তোমাদের মর্যাদার সম্পর্ক তোমাদের সম্মানের সম্পর্ক আমরা যখন এ দিনকে প্রতিষ্ঠার কাজ করছিলাম আমরা আসলে মর্যাদাবান ছিলাম কিন্তু পৃথিবীব্যাপী আমরা মর্যাদার আসন আমাদের কাছে ছিল সম্মান ইজ্জত আমাদের সাথে ছিল যখন আল্লাহ রসুলের এই সুন্নতের মাঝে আমরা ছিলাম আর এই সুন্নতকে আমরা যখন ছেড়ে দিয়েছি আজকে আমরা লাঞ্ছিত আমরা অপদস্ত সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণেই আমরা লাঞ্ছিত আমরা অপদস্ত এটা খুব অনুভব করা চাই এই জিম্মাদারি যদি পালন না হয় روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے হাসরের ময়দানে নবীর সামনে কিভাবে দাঁড়াবেন আমি আপনি কিভাবে দাঁড়াবো আমি আমার ভাইটাকে এত বছরের পরিচয় কোনোদিন আমি তাকে ইসলাম তার কাছে পেশ করলাম কি জবাব হবে এই পূর্ণ দাওয়াতটাকে সামনে রেখে তিনটা প্রস্তাব পেশ করতে চাই আনে করিমের মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে দেয়া আমাদের কি জিম্মাদারি আল্লাহকে ভয় করো আল্লাহর উপর কারো ক্ষমতা নাই আল্লাহর উপর কারো শ্রেষ্ঠত্ব নাই আল্লাহর উপর কোন পরাশক্তি নাই কোন সুপার পাওয়ার নাই আল্লাহকে ভয় করো আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করার ক্ষেত্রে আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করার ক্ষেত্রে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা কোরআনকে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ ولا تموتن إلا وأنتم مسلمون আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মুসলিম অবস্থাতেই যেন তোমাদের মৃত্যু হয় এটা আজকে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে জন্ম তো মহান রব্বুল আলমিন মুসলমানের ঘরে দিচ্ছেন এটা তো আল্লাহর অনেক বড় নিয়ামত পাইছি কোন ভাষা দ্বারা এর সুক্রিয়া আদায় করে সুক্রিয়া আদায় শেষ হবে না হবে না হবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে এখন চ্যালেঞ্জ মৃত্যুটা কি মুসলমান অবস্থায় হবে এটা একটা চ্যালেঞ্জ আমার মৃত্যু আমি কি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করব আল্লাহর উপর আস্থা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসারী কোরআনকে নিজ জীবনের মাঝে বাস্তবায়নকারী কোরআনের হালালগুলোকে হারাম মেনে জীবন পরিচালনাকারী কোরআনের হারামগুলোকে হারাম মেনে জীবন পরিচালনাকারী হিসেবে আমি কি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এটা একটা প্রশ্ন তাই উপস্থিত শ্রদ্ধাভাজন সমস্ত মুরব্বীদের কাছে সমস্ত যুবক ভাইদের কাছে আজকের দাওয়াত যে আমাদেরকে ইসলামের উপর অবিচল থাকতে হবে অটুট থাকতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজে যেন নিজ ইমানের হেফাজত নিজ আমলের হেফাজতের জন্য নিজেকে চৌকান্ন থাকতে হবে এমন যেন না হয় যে ইসলামের সাথে মুক্তির সম্পর্ক নাজাতের সম্পর্ক সে মুসলমান পরিবারে জন্ম হওয়ার পর আমি ভিন্ন ধর্মীয় কালচারে প্রভাবিত হয়ে আমি মূল্যবান ইমানকে নষ্ট করে ফেললাম আমি মূল্যবান আমলগুলো থেকে আমাকে দূরে সরিয়ে ফেললাম আর আমার মৃত্যু হলো ক্ষতিগ্রস্ত অবস্থায় এর থেকে নিজেকে হেফাজত করতে হবে এজন্য নিজেকে দাওয়াতের সাথে জড়িয়ে রাখা সালিহিনদের জামাতের সাথে নিজেকে সম্পৃক্ত করা এটা একটা মাধ্যম এজন্য আমি বিশেষভাবে সবাইকে দাওয়াত দিব বিশেষভাবে সবার কাছে এই দাওয়াত আমি পেশ করব আজকে আমাদের জনসাধারণের জন্য আম মানুষদের জন্য ইমান চর্চার নিজেদের আমলগুলোকে তৈরি করার যে সমস্ত মেহনত গুলো আছে তার মাঝে অন্যতম এক মেহনত দাওয়াত ও তাবলিগের মেহনত এই মেহনতের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখা এর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা সামনে বিশ্ব এস্তেমা আসতেছে আগামী সপ্তাহে নিজেরা সেখানে যাওয়ার চেষ্টা করা এবং সেখান থেকে যে রাহনুমা যে সমস্ত আলোচনাগুলো হয় নিজে গ্রহণ করা নিজের জীবনকে বদলে ফেলা রাজি আছি না ইনশাল্লাহ এটা প্রথম দাওয়াত দ্বিতীয় দাওয়াত আপনার সন্তান যেন ইমানের উপর প্রতিষ্ঠিত হয় সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রদান করা এটা দ্বিতীয় দাওয়াত এজন্য সন্তানের প্রথম শিক্ষা যেন কোন ধর্মীয় প্রতিষ্ঠানে হয় যেখানে সে কোরআন শিখতে পারবে যেখান থেকে সে ইসলামী কালচারে বড় হতে পারবে সাত বছর বয়স থেকে সে যেন নামাজটা শিখে ফেলে এরকম কোন দিনই প্রতিষ্ঠানে নিজের সন্তানকে তার প্রথম শিক্ষাটা যেন দিনে প্রতিষ্ঠানে হয় এর জন্য ফিকির করা পারা যাবে না ইনশাল্লাহ আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন তাকে ব্যবসায়ী করবেন ভালো কথা কিন্তু তাকে তো মুসলমান রাখতে হবে প্রথম শিক্ষাটা কোরআন শিক্ষা দেন তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটা যেন দিনী শিক্ষা প্রতিষ্ঠান হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে এসে পাঁচক্ত নামাজের মাঝে শরিক হবে সকাল বিকাল জিকিরের মাঝে সে সম্পৃক্ত হবে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেন তার প্রথম শিক্ষা কেন্দ্র হয় এজন্য আমরা মেহনত করব পারবো না ইনশাল্লাহ তৃতীয় যেই কথা নিজেরা ইসলাম মানব ইসলামের দিকে ডাকবো আমাদের বন্ধু বান্ধবদের মাঝে যারা অমুসলিম আছে তাদেরকে বিভিন্ন বই প্রদানের মাধ্যমে ইসলামী বিভিন্ন শিক্ষার আলোচনাগুলো তার সামনে তুলে ধরার মাধ্যমে তার সামনে ইসলাম থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করব আমরা পারবো না দেখেন ভয় নাই আপনি যদি দায়ী হন ভয় নাই অনেকে মনে করে তাকে দাওয়াত দিব কি না কি হবে কি না কি মনে করে কোনো ভয় নাই আপনি যখন দায়ী হবেন ইসলামের দাওয়াত কারো কাছে পেশ করবেন দুইটা অবস্থা হতে পারে কয়টা অবস্থা এক নম্বর অবস্থা আপনার দাওয়াতে সে হেদায়ত পেয়ে যাবে সুবাহান আপনার দাওয়াতটাকে সে গ্রহণ করবে আপনি তাকে বলবেন তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো তোমাকে সব ধরনের সহযোগিতা দিতে আমি প্রস্তুত পারবেন না একজন মানুষ আপনার ছোঁয়ায় আপনার দাওয়াতে সে নাম থেকে জান্নাতি হবে আপনি তাকে জান্নাতের মেহমান করবেন আল্লাহর কাছে আপনার মর্যাদা কতটুকু বেড়ে যাবে আল্লাহ রসুলের কাছে আপনি যখন সামনে যাবেন কত বড় সাহস নিয়ে যেতে পারবেন হাসরের ময়দানে চিন্তা করে দেখেন আপনি তো হাসরের ময়দানে যখন উঠবেন আপনার সেই ভাইটা আপনার পাশে থাকবে যাকে আমল নামার মাঝে এই ভাইটাও পাশে থাকবে আপনার দাওয়াতে যে মুসলমান হয়েছে আল্লাহ রসুলের সামনে যখন যাবেন আপনি আল্লাহ রসুলকে দেখাবেন আমার দাওয়াতে এই ভাইটা মুসলমান হয়েছে সুবাহ আর আপনার দাওয়াতের সাথে যদি কেউ মোকাবেলা করে সে ধ্বংস হয়ে যাবে আপনার কোনো ক্ষতি হবে না কেউ যদি মোকাবেলা করতে আসে সে ক্ষতিগ্রস্ত হবে আপনার কোনো ক্ষতি হবে না পারবো না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী মিটিং হবে জানা যায়